Zero two US dollar account number zero one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV TV মানবতার সমাধান মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত কাছের ও দূরের পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করতেছি কোরআনকে জানুন কোরআনকে বুঝুন এই জানা ও বুঝার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো আমাদের এই তফসির সেই তফসির বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম তো এর পূর্বের যে অনুষ্ঠানগুলো আমাদের হয়েছে সেখানে আমরা দেখেছি কোরআন শরীফের এজাবৎকালে যতগুলো তাফসির হয়েছে সেই তাফসিরগুলো আমরা প্রাথমিকভাবে দুইভাবে ভাগ করতে পারি সে একটা হলো তফসিরবিল মাসুর আর একটা হলো বিল রায় তফসিরবিল মাসুর হচ্ছে যে হাদিস ভিত্তিক তাফসির দলিল ভিত্তিক তাফসির যে কথাই বলা হয়েছে কোরআন আয়তের অর্থে ব্যাখ্যায় তার পিছনে একটা সূত্র আছে দলিল আছে আর আরেকটা তাপসির আছে যে তাফসির তার মুফাসের বা যিনি তাপসির করেছেন ওনার বুদ্ধির উপরে বিবেচনা করে ভিত্তি করে উনি সাধারণত বলার চেষ্টা করেছেন তিনি কোনো দলিল নেননি এমন না দলিল যেখানে দরকার যেখানে পেয়েছেন সেখানে নিয়েছেন কিন্তু উনি যেটা বুঝেছেন সেই বুঝটার পিছনে একটা যুক্তি আছে সেই যুক্তিটা উনি উপস্থাপন করার চেষ্টা করেছেন এই চেষ্টা করতে যে সাধারণত মুফাসেরদের দুই রকমের সমস্যা হয়েছে বা দুই রকমের বিবেচনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিবেচনা করতে যে বা বুদ্ধি খাটাইতে যে শরীয়তের সীমার মধ্যে থাকার চেষ্টা করেছেন এরকম কিছু তাপসির আছে এটা আমরা আজকের আলোচনায় জানতে পারবো যেমন তাপসির কুর্তুবির তাপসির আছে তো এর আগে আজকের এই অনুষ্ঠানে আপনাদের পরিচয় করাই দিচ্ছি আমরা প্রথমে পরিচিত হব আমার কাছে ডাইনে উপস্থিত আছেন জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডক্টর আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমনুল্লাহ বিন ইসমাইল মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর মুসলিহদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা পরিচালনায় আমি ডক্টর লুকমান আজকের এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব যে আরবি যে তফসিরগুলো আছে সেই তফসিরের মধ্যে বুদ্ধিভিত্তিক যে তফসিরগুলো আছে সেই তাফসিরগুলো আমরা কিভাবে চিনব কিভাবে জানব এবং সেগুলো থেকে জ্ঞান আহরণ করার জন্য অনুধাবন করার জন্য আমরা কি কি পদ্ধতি এখতিয়ার করব অথবা সচেতনতা লাভ করব সেই দিকে আমরা ধারাবাহিকভাবে আলোচনায় যাব তো এই সময়ে আমি আমাদের জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে আলোচনা করতে অনুরোধ করব যে আজকের যে তাফসির বীর রায় আছে এই তাফসিরগুলো আমরা কিভাবে চিনতে পারবো তাফসির বীর রায় অর্থাৎ নিজ চিন্তা চেতনায় তাফসির করা এই গতিটা যদি কোরআন হাদিসের অনুকূলে হয়ে থাকে তাহলে সে তাফসির গ্রহণীয় আর যদি এটা কোরআন হাদিসের অনুকূলে না হয়ে থাকে সেটা উপেক্ষা করে চলে যাই তাহলে সেটা অগ্রহণীয় আমরা এই হিসেবে একটা তাফসির খুব গ্রহণীয় তাফসির দেখতে পারি সেটা হচ্ছে তাফসিরে কুর্তুবি আল্লামা কুর্তুবি তাফসির করার ব্যাপারে তিনি যে পথ ও পন্থা অবলম্বন করেছেন তা বলতে গেলে প্রত্যেকটা মানুষের জন্য জাতির জন্য অতীব গ্রহণীয় তিনি তাফসিরের ব্যাপারে একটা আয়াত পেশ করার পরে তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করার পরে তিনি ওর উপরে মশলা বের করেছেন যে এই আয়াতে কতটা ফতুয়া আসতে পারে অবশ্য তিনি ফতোয়াটা পেশ করার পূর্বে কোনো কোনো শব্দকে উল্লেখ করেছেন সেই শব্দ বোঝানোর জন্য তিনি আগে অর্থ বের করেছেন এবং তার উপরে আরবি কবিতা পেশ করেছেন অনেক সময়ে অনেকের মন্তব্য পেশ করেছেন সেই শব্দটাকে সেই বাক্যটাকে বোঝানোর জন্য এরপরে তিনি প্রত্যেকটা মশলার উপরে একটা আয়াত পেশ করার পরে উনি মনে করছেন যে এতে পাঁচটা ফতোয়া আছে এই এই এই এরপরে তিনি প্রত্যেকটা বিষয়কে হাদিস দিয়ে পেশ করার চেষ্টা করেছেন এই হিসেবে আমরা দেখতে পারি যেমন একটা সলাতের অংশ আল্লাহ আল্লাহতালা বলেছেন যে ওয়াকিমুস সলাত লে দিক্রি তোমরা সলাত আদায় করো আমাকে ডাকার জন্য এই আয়াতটা পেশ করার পরে তিনি সলাৎ শব্দটার ব্যাখ্যা করেছেন যে সলাৎ শব্দের কত অর্থ হতে পারে সলাৎ শব্দের বিস্তারিত অর্থ পেশ করার পরে তিনি সলাতের পদ্ধতি পেশ করেছেন কিভাবে সলাৎ আদায় করতে হবে এ ব্যাপারে বিস্তারিতভাবে তিনি ওই সলাতের পদ্ধতির উপরে হাদিস পেশ করেছেন তো এই হিসেবে আমরা দেখতে পাই যে তাতে রয়েছে নিজের চিন্তা চেতনা এবং তাতে রয়েছে শরীয়ত যথাযথ এই সব তাফসিরগুলো আমাদের জন্য আপনার থেকে মনে হয় একটা জিনিস আমাদের কাছে এমনিতেই পরিচিতি আসতেছে যে যে তাফসিরটার কথা আপনি বললেন এই তাফসিরে একটা আয়াতকে কেন্দ্র করে কি সিদ্ধান্ত আসতে পারে কি সিদ্ধান্ত উপরে আবার কি অনুসিদ্ধান্ত হতে পারে এটাই ওনার মানে তফসিরের মুখ্য বিষয় মুখ্য বিষয় এই জন্য ওনার তফসিরের নাম আপনি যদি বলতেন আমাদের কাছে আরো ক্লিয়ার হতো জামেলে আহকামিল জামেলে আহকামিল এই তফসিরটি তফসির বি রায় হলেও এর একটা মুখ্য উদ্দেশ্য আমরা দেখেছি যে ওনার শব্দগুলোর ব্যাখ্যা করা তাহকিক করা পূর্বাপর আয়াতের সঙ্গে মোনাসাবাত বর্ণনা করা এগুলোর পরে যখন তিনি মাসালা সাবেত করেছেন আমরা যদি সোরাফাতে হাতে আসি দেখা গেছে যে সোরাফাতে আলোচনা করতে গিয়ে তিনি আলহামদু শব্দের তাহাকি করেছেন ব্যাখ্যা করেছেন বিসমিল্লা শব্দের একেবারে এস এম আল্লাহ রহমান তাহাকি করেছেন কিন্তু এরপরেই চলে আসছেন যে বিসমিল্লা রহমান রহিম এটা জুজুমিন সুরাতিল ফাতেহা আমলা এটা নামাজের ভিতরে কি জুড়ে করে পড়বে নাকি আস্তে করে পড়বে এই বিষয়ে কি কি দলিল আছে কি কি মত আছে এগুলোকে তিনি নিয়ে এসেছেন অন্যান্য তাফসির যেমন আমরা এরকমই আলোচনা বাইজাবির ভিতরেও পাই অথবা অন্যান্য কিতাবের ভিতরেও পাই কিন্তু আকামুল কোরআন এই যে লীল কর্তুবি ওনার আলোচনার ভিতরে কিন্তু একটা বিশেষত্ব নামটাই সার্থক সহজ ভাষায় এবং যেন মনে হচ্ছে যে উনি একেবারে আলোচনাটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসতেছেন একজন পাঠক যখন শেষে পৌঁছতেছেন ক্লিয়ার যেভাবে শুরু করছিলাম আপনার কাছে হ্যাঁ। আমরা ওইভাবেই মনে হয় বিষয়টা আর টু ক্লিয়ারেন্স চাইতে পারি যে এটা তফসির রায় হয়েছে আমাদের শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ যেভাবে বললেন তাতে আমরা বুঝতে পারছি এটা অনেকটা তাফসিরুল মাসুরের মতনই দেখা যাচ্ছে একটা ফতোয়া দিয়েছেন একটা সিদ্ধান্ত দিয়েছেন রায় দিয়েছেন সেখানে অনেক হাদিস এনেছেন অনেক কোরআন আয়াত দিয়ে উদ্ধৃতি দিয়েছেন রায়টা হচ্ছে কেন রায় কি করে হলো তাফসিরের রায় হচ্ছে বলছেন তিনি দলিল নিয়ে এসেছেন কিন্তু দলিলগুলোকে নিয়ে তিনি একটা বিষয়কে সাবেত করতে যাকে আমরা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছেন এটাই রায় এই যেমন বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে কেউ সুরা ফাতেহার অংশ বলেছেন কেউ সুরা ফাতেহার অংশ বলেন নাই কেউ আলহামদুলিল্লাহ রবিল আলমিন থেকে আয়াত গণনা করেছেন তারা অনেকে এসে গাইরিল মকদুব আলাইহিম এখানে এসে একটা আয়াত কেটে সাত আয়াত বানিয়েছেন সুরা ফাতেহার আয়াত সংখ্যার একটা বৈপরীত্য বা পার্থক্য দেখা যাচ্ছে এটাকে তিনি দলিলের আলোকে আলোচনা করতে করতে দলিলই প্রমাণ করে দিয়েছে একটা সিদ্ধান্ত দিয়েছে যে আসলে কোনটি যে সুরা ফাতেহা বিসমিল্লাহ রহমান আসলে তাহলে রায় বলতে আমরা কোনটা বুঝাতে চাচ্ছি জামাক রায় আর কর্তবীর হ্যাঁ, রায় দুইটা রায় কোনটাকে কোন পথে ফেলাবো এবং কেন ফেলবো প্রশ্ন এরকম সামনে এসে পড়ছে এখন ঠিক আছে ঠিক আছে তো উনি আগেই দিয়ে গেছেন জি বলেই গেছেন যে রায় হলেও সেটা গ্রহণযোগ্য এবং দলিল ভিত্তিক সেই রায়টি শরীয়ত সমর্থিত হইতে হবে দলিল সমর্থিত হইতে হবে জি জি আল্লামা জামাকশারি যে রায় দিয়েছেন সেখানে তো দলিল আছে তার নিজের চিন্তা প্রসূত এবং তার বাতিল আকীদা জি যেটা তার ভ্রান্ত আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য যেমন এখন আমাদের দেশে বা উপমহাদেশে এরকম দেখা যায় যে একটা গ্রুপ আছে আমরা যাদেরকে ওই যে কাদিয়ানি সম্প্রদায় বলে থাকি যে তারা হজরত ইসা আলাহি সাল্লাতামের মৃত্যুর কথা বলে থাকে যে তিনি মৃত্যুবরণ করেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসুল কাদ খালাত মিন রাসূল এখানে রসুল বহু বচন জমা জামিয়া রসুল চলে আসছে সুতরাং একজন রাসুল সমস্ত রাসুল ইন্তেকাল করেছেন সুতরাং ঈসা আলাইসাল্লাম ইন্তেকাল করেছেন এই যে মন গড়া তাদের বাতিল আকিদা তাদের বাতিল কথাকে সাবেত করার জন্য কোরআনের মন গড়া ব্যাখ্যা এটাই হলো হ্যাঁ। ওখানে আরেকটা করতেছে আমরা কিন্তু বাংলা নাই এখন আমরা কিন্তু আরবি করছে ফামান শাহ আফাল ইউমিন অমান শাহ আফাল ইয়াকফুর বলে দাও যে হক এসেছে তোমার রবের পক্ষ থেকে যার মনে ধরে সে ইমান গ্রহণ করুক আর যার মনে ধরে সে কুফুরি করুক এ আয়াতের ব্যাখ্যাতে ওরা ওইভাবে বলছে যাই বলছে যে ইসলাম গ্রহণ করা না করা এটা ঐশ্বিক ব্যাপার যেহেতু আল্লাহ বলছেন মনে ধরে গ্রহণ করুক মনে ধরে গ্রহণ না করুক ইবরুজারির তাবারি রহমুল্লাহ হাদিসের সনদ সহ হাদিস বর্ণনা করছে তিনি দলিল এনেছেন দলিল এনে রেখে দিয়েছেন ওইভাবে আর কুর্তুবী রহেমউল্লাহ তিনি দলিল এনেছেন এবং নিজস্ব মতামত দলিলটাকে ডায়ালাসিস করে তারপরে একটা ফিনিশিং রেজাল্ট দিয়েছেন নিজস্ব একটা মতামত ব্যক্ত করেছেন কিন্তু মতামতটা দলিল ভিত্তিক তাই আমাদের আব্দুল রাজাক সাহেব বলতেছিলেন যে দলিল ভিত্তিক যদি মতামত হয় সেটা আমরা গ্রহণ করব আর দলিল ভিত্তিক মতামত না হয়ে নিজস্ব ব্যক্তিকেন্দ্রিক বা দলীয় চিন্তাধারাকে কেন্দ্র করে বা দলীয় চিন্তাধারাকে প্রতিষ্ঠা করার জন্য যদি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বর্জন করব। তবে আমরা এখানে যে আরবি ভাষায় আরবি ভাষার সাথে সাথে আরও অন্যান্য ভাষাও আসতে পারে আমরা মনে হয় আমাদের ভাগটাকে এইভাবে বলতে পারি যে বাংলা ভাষা এবং অন্যান্য ভাষা এর মধ্যে তাহলে আমরা আরও অন্যান্য ইংরেজিতে আছে ওখানে যে জিনিসটা আপনি শুরু করছিলেন সেই বিষয়টা ওনার জনাব আমানুল্লাহ সাহেবের কথার আচ্ছা, সাথে আমরা আরেকটু কথা যোগ করে দিলে মানুষের জন্য শ্রোতাদের জন্য দর্শকদের জন্য ভালো হবে অবশ্যই তাফসিরে একটা গ্রহণীয় বরং তাফসির হিসাবে জামে মানে তাফসির এখানে একটা জিনিস দর্শকদের কাছে আমার মনে হয় আরটু স্পষ্ট হওয়ার দরকার যে কুর্তুবি বা জালালাইন বা এই রকমের যেই তফসিরগুলোকে আপনারা তফসিরের রায় বলতেছেন তো এখানেও দলিল ভিত্তিক আছে কিন্তু তারপরেও এটা তফসিরের রায় হলো মূল কথা হলো যে আকিদার দিক জি আকিদার ক্ষেত্রে যারা ডিফার্ট করলো সেখানে এই রায় বলা হবে তফসিরে করতে হবে তফসিরে রায় এটা তো একটা মানুষের মন্তব্য জি এটা যে আমার একমাত্র মেনে নিতে হবে এমন কথা নাই জি আমাদের কিছু মাপমাত্রা আছে ভাইয়ের সাথে আমি ডিফার করতেই পারি তাপসিরে করতে হবে তাফসিরের রায় এটা চূড়ান্তভাবে বলা যাবে না মাসুর এবং রায় মিশ্রিত এবং সেটা মাসুরের কাছাকাছি যেহেতু তিনি নামটা দিয়েছেন আল জামিলে আহকামেল কোরআন সুতরাং হুকুমগুলাকে তার সামনে নিয়ে আসতে হয়েছে হুকুমগুলাকে মানুষের বানানো রায় তাও তো না সারে নজরুল যথেষ্ট নিয়ে এসেছেন আবার কাহিনীও নিয়ে আসছেন হ্যাঁ। সব কিছু নিয়ে আসছেন তবে আহকামটার বিবরণ তার তীবের সাথে সহজ করে দিয়েছেন তিনি একটা করেছেন জামাকশুরি হলো আকিদাগত সমস্যা তার সুতরাং তার রায়ের মধ্যে ফেলে দেওয়া আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কর্তুবের আকিদায় কোনো সমস্যা নেই আমাদের জানা মতে আর কি অনেকটা তাফসিরের তার ধারাবাহিকতা ঠিক আছে আহকামটা একটু বেশি বর্ণনা করছেন তো আমরা এখন আমাদের সময় হয়ে গেছে একটু বিরতিতে যাওয়ার জন্য আমরা একটু বিরতিতে যাচ্ছি একটু পরেই আবার ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন যা মানুষকে আখেরাতমুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করেন যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে আজ রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লামের মণিমুক্তা জাবের আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহামকে বলতে শুনেছি বান্দা মুশরিক ও কাফেরের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় হাদিস সংখ্যা একশো সাতচল্লিশ students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV. People talking trash about the way I be. But what they all hate is watch little wonders at the best বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আমরা সামান্য বিরতির পরে আবার অনুষ্ঠানে ফিরে এসেছি তো এই পর্যায়ে আমরা মাদানী সাহেবের কাছে যেতে পারি যে তফসিবির রায় কিভাবে সেটা হলো আর কীভাবে আমরা চিনবো এবং সেই তাফসিরগুলো কত রকমের হতে পারে প্রথমেই আমি বলবো যে এবরুজারির তাবারি রহমুল্লাহ হাদিসের সনদ সহ হাদিস বর্ণনা করছেন তিনি দলিল এনেছেন দলিল এনে রেখে দিয়েছেন ওইভাবে আর কুর্তুবী রহমুল্লাহ তিনি দলিল এনেছেন এবং নিজস্ব মতামত দলিলটাকে ডায়ালাসিস করে তারপরে একটা ফিনিশিং রেজাল্ট দিয়েছেন নিজস্ব একটা মতামত ব্যক্ত করেছেন কিন্তু মতামতটা দলিল ভিত্তিক তাই আমাদের আব্দুল রাজাক সাহেব বলতেছিলেন যে দলিল ভিত্তিক যদি মতামত হয় সেটা আমরা গ্রহণ করব আর দলিল ভিত্তিক মতামত না হয়ে নিজস্ব ব্যক্তিকেন্দ্রিক বা দলীয় চিন্তাধারাকে কেন্দ্র করে বা দলীয় চিন্তাধারাকে প্রতিষ্ঠা করার জন্য যদি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বর্জন করব। তবে আমরা এখানে যে আরবি ভাষায় আরবি ভাষার সাথে সাথে আরও অন্যান্য ভাষাও আসতে পারে আমরা মনে হয় আমাদের ভাগটাকে এইভাবে বলতে পারি যে বাংলা ভাষা এবং অন্যান্য ভাষা এর মধ্যে তাহলে আমরা আরো অন্যান্য ইংরেজিতে আছে ওখানে যে আপনি শুরু করছিলেন সেই বিষয়টা ওনার জনাব আমানুল্লাহ সাহেবের কথার আচ্ছা, সাথে আমরা আরেকটু কথা যোগ করে দিলে মানুষের জন্য শ্রোতাদের জন্য দর্শকদের জন্য ভালো হবে অবশ্যই তাফসিরে কুর্তুবি একটা গ্রহণীয় বরং তাফসির হিসাবে জামে মানে তাফসির এখানে একটা জিনিস দর্শকদের কাছে আমার মনে হয় আর স্পষ্ট হওয়ার দরকার যে কুর্তুবি বা জালালাইন বা এই রকমের যেই তফসিরগুলোকে আপনারা তফসিরের রায় বলতেছেন তো এখানেও দলিল ভিত্তিক আছে কিন্তু তারপরে এটা তফসিরের রায় হলো মূল কথা হলো যে আকিদার দিক জি আকিদার ক্ষেত্রে যারা ডিফার্ট করলো সেখানে এই রায় বলা হবে তফসিরে করতে হবে তফসিরের রায় এটা তো একটা মানুষের মন্তব্য জি এটা যে আমার একমাত্র মেনে নিতে হবে এমন কথা নাই জি আমাদের কিছু মাপমাত্রা আছে ভাইয়ের সাথে আমি টিফার করতেই পারি তাপসিরে করতে হবে তাপসির রায় এটা চূড়ান্ত হয়ে বলা যাবে না মাসুর এবং রায় মিশ্রিত এবং সেটা মাসুরের কাছাকাছি যেহেতু তিনি নামটা দিয়েছেন আল জামেলে আহকামেল কোরআন সুতরাং হুকুমগুলাকে তার সামনে নিয়ে আসতে হয়েছে হুকুমগুলাকে মানুষের বানানো রায় তাও তো না সারে নজরুল যথেষ্ট নিয়ে এসেছেন আবার কাহিনীও নিয়ে আসছেন হ্যাঁ। সব কিছু নিয়ে আসছেন তবে আহকামটার বিবরণ তার তীবের সাথে দেয় সহজ করে দিয়েছেন তিনি একটা করেছেন জামাকসুরি হলো আকিদাগত সমস্যা তার সুতরাং তার রায়ের মধ্যে ফেলে দেওয়া আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কর্তব্যের আকিদায় কোনো সমস্যা নেই আমাদের জানা মতে আর কি অনেকটা তার ধারাবাহিকতা ঠিক আছে আহকামটা একটু বেশি বর্ণনা করছেন তফসির বির রায় যেটা সেটা কি সেটা হলো যে মানুষ তার আকলের উপরে বুদ্ধির উপরে নির্ভর করে কথা বলেছেন তো এখানে ডক্টর আহমদুল্লাহ যেই প্রসঙ্গটা এলিবোরেট করতে চাইছিলেন যে বিষয়টা হলো এরকম যে তাবারি আর পাশাপাশি কুর্তুবি আমরা দুইটা জিনিসকে শ্রোতাদের সামনে দর্শকদের সামনে নিয়ে আসছি যে তাবারিতে যেভাবে দলিল আছে কুর্তুবিতেও সেভাবে দলিল আছে এরপরেও একটাকে আমরা বলতেছি দলিল ভিত্তিক তাপসির আরটা বলতেছি আকল ভিত্তিক তো সেখানে আমার মনে হয় এইভাবে যদি একটু ডিফার করে দেই খুব অল্প কথাতে এই জিনিসটা খুব সহজেই করা হ্যাঁ, যাবে হ্যাঁ যে আমি যে এইভাবে দিতে পারি একটা আয়াত উনি পেশ করেছেন তারপরে বলছেন এ আয়াতের অধীনে চোদ্দটা ফতোয়া আছে জি তো এই যে চোদ্দটার কথা উনি বললেন তা আমার বিবেকে চোদ্দটা নাও হতে পারে আর একজন মুফাসের বিবেকে আচ্ছা, হ্যাঁ, আর তো বলতে পারে যে না আমার বিবেকে চল্লিশটা হচ্ছে বিশটা হচ্ছে এই অংশটুকু মূলত রায় হিসেবে গ্রহণ করা আমি ডক্টর হ্যাঁ। কাছে যাব বিষয়টা মনে হয় সহজ করে একটু সহজ করার জন্য আপনার কাছে আমি যাচ্ছি সেটা হলো যে তফসিলে তাবারের ভিতরে দলিল আছে এখানেও দলিল আছে এরপরও আমরা এই প্রসঙ্গে আলোচনা করতে চাইছি যে এরপরও আমরা একটাকে বলতেছি রায় আরটা বলতেছি মাসুর তা আমার মনে হয় দর্শকরা যদি এরকম কিছু পায় যে একটা কোরআনের আয়াতের উপরে হুজুর ইসলাম থেকে সাহাবি থেকে তাবি থেকে কি কি কথা আছে অথবা লুগাতে আরবিয়া আরবি ভাষার উপর ভিত্তি করে কি কি বলা যায় এই রকম কথাগুলো যারা বলেছেন সেটা হলো তফসিরুল মাসুদ আর যে আয়াতের সরাসরি আয়াতকে কেন্দ্র করে হুজুর ইসলাম অথবা সাহাবি অথবা তাবি বা অন্য যারা এই আয়াতকে কেন্দ্র করে এই কথাটা বলেন নাই কিন্তু এই কথাটা বলা যেতে পারে আনা যেতে পারে অথবা ওই কথাটা এই আয়াতের পিছনে আনলে নতুন একটা থার্ড সিদ্ধান্ত আসতে পারে অনুসিদ্ধান্ত আসতে পারে এই যে অনুসিদ্ধান্ত বের করতেছে নিজের পক্ষ থেকে নিজে চেষ্টা করে এই জন্য এখানে একটা বুদ্ধির খেলা আছে এই জন্য এটাকে আমরা রায় বলবো তো এই আমার মনে হয় এই বিষয়টা যদি আসলে আমাদের এই আলোচনায় কিন্তু অলরেডি এসে গেছে জি জি এসে গেছে তাবারি এসে গেছে এখানে কিন্তু দুইটা তাফসিরের রচনা কালও আমাদের একটা দেখার বিষয় আছে যারা অগ্রে থাকেন তাদের যে উপস্থাপনা যারা পরবর্তীতে আসেন তখন স্বাভাবিক অগ্রজের সেখান থেকে তারা উদ্ধৃতি গ্রহণ করেন সহযোগিতা গ্রহণ করেন তাফসিরের অগ্রজ হিসাবে আমরা তাবারিকে দেখছি এবং সেখানে এই প্রথমত তাফসির প্রণয়নের ক্ষেত্রে সাহাবাইক রাম এবং তাবিগণ বিশেষ করে তারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছেন যে কখনোই যেন তাদের তাফসিরের ভিতরে নিজস্ব কোনো চিন্তা ভাবনা প্রবেশ না করে হ্যাঁ। এটাও কিন্তু কথাটা তারা কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে একেবারে সনদ সহ দেখা গেছে যে যখন আল্লাহ রসুলের হাদিস পাইছেন সরাসরি আল্লাহ রসুল কোনো শব্দের অর্থ করেছেন এটাকে প্রথমে নিয়ে এসেছেন এরপর তিনি দেখেছেন যে সাহাবাহিকে রাম থেকে কোনো রেওয়ায়ত আছে কিনা তারপর অথবা কোনো আসার আছে কিনা কোনো এরকম সেগুলোকে তিনি নিয়ে এসেছেন এভাবেই এই গোটা তাফসিরটাকে সাজানো হয়েছে সেখানে মূলত কোনো মাসালা অথবা কোনো হুকুম আয়াতের দ্বারা কয়টি নির্দেশ এসেছে কয়টি হুকুম প্রতিষ্ঠিত হতে পারে এবং সেগুলোর জন্য কি কি বিধিবিধান রয়েছে এই বিষয়গুলো সেই গুলোর ক্ষেত্রে তোমার একটা চিন্তা আমরা মুফাসির ভিতরে দেখি না তারা সরাসরি কোরআনকে ব্যাখ্যা করার শব্দকে ব্যাখ্যা করার জন্য নিয়ে এসেছে এটাও বলা যেতে পারে যে এটা পবিত্র কোরআনের একেবারে প্রাথমিক পর্যায়ের দরজা দিয়ে প্রবেশ করা এই পথ অনুসরণ করে যখন সামনে আসতেছে এখনো কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতকে সামনে নিয়ে আলোচনা চলছে আজকে আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি এখন কিন্তু ওই আয়াত যেটা আল্লামা তাবারই তাফসির করে গেছেন আজকে সে আয়াত বিজ্ঞানের দৃষ্টিতে মূল্যায়ন করা হচ্ছে কারণ এ কোরআন কেমত পর্যন্ত ব্যাখ্যা চলতেই থাকবে এর আবেদন কেমত পর্যন্ত থাকবে যোগে যোগে সকল যোগে এর ব্যাখ্যা আলোচনা চলতে থাকবে কিন্তু মৌলিক বিষয় হিসাবে আমাদেরকে ফিরে যেতে হবে এই তাফসির কারকদের যে পদ্ধতি আল্লাহ তাবারি এই তাবারির অনুসরণেই কিন্তু আসছে কর্তুবী আবার কর্তুবীর পরবর্তীতে আমরা পাচ্ছি এসে জারুল্লাহ জামাকসারি তিনি তার নিজের বাতিল আকিদা যেমন ঢুকিয়ে দিয়েছেন আবার সাথে সাথে এর প্রতিবাদে কিন্তু আল্লামা বাইজাবি জি তার এই তাফসির বাইজাবি আনোয়ার তানজিলের ভিতরে দেখা গেছে যে তিনি সেটির আবার সূক্ষ্মভাবে প্রতিবাদ করেছেন রদ করেছেন একেবারে আমরা আধুনিক কালে যদি চলে আসি তখন দেখতেছি আধুনিক চিন্তা চেতনার সংমিশ্রণ ঘটে সৈয়দ কুতুব সৈয়দ কুতুবের জিলালুল কোরআন চলে আসতেছে তার মানে এখন আসতেছে তাফসিরের ভিতরে যোগের সঙ্গে সমন্বয় রেখে ফলে এই যে যোগের সঙ্গে প্রয়োজনে যোগের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে মুফাসিরিনগণ চিন্তা চেতনাকে সেখানে নিয়ে আসতেছেন এই চিন্তা চেতনাটাই দুই প্রকার একটা হলো যে দলীয় চিন্তাকে প্রতিষ্ঠিত করা মাঝাবি চিন্তা অথবা বাতিল চিন্তাকে প্রতিষ্ঠিত করা আরেকটা হলো যে সত্যিকারে কোরআনের আবেদনকে যুগের সঙ্গে মিলিয়ে উত্তর তৈরি করে দেওয়া এরা হচ্ছে প্রাচীন এবং সেই তাফসির বিল মাসুর যাকে আমরা বলি যে মৌলিক তাফসির ফলে মৌলিক তাফসির গুলো যেভাবে রচিত হয়েছে সেগুলো হচ্ছে তাফসিরের ভিত্তি পরবর্তীতে যে তাফসির গুলো রচিত হয়েছে যেখানে তারা দলিলেরও আশ্রয় নিয়েছেন সেই সঙ্গে বিভিন্ন বিষয়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন কিন্তু সেটা শরীয়তের সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে এই তাফসিরগুলো গ্রহণযোগ্য কোরআন যেহেতু কেমত পর্যন্ত থাকবে এর তফসিরও কেমত পর্যন্ত হতে হবে আজ থেকে চোদ্দশো বছর আগে ওই আয়াতের কাছে মানুষের যে প্রয়োজন ছিল সেই প্রয়োজন ওই আয়াত মিটিয়েছে আজকে যদি ওই আয়াতের কাছে নতুন করে মানুষের সমস্যা হয় ওই আয়াতের আলোকে সেই সমস্যার আমাদের সমাধান হবে সেটা ওই সময়ের তাপসির সেটা ওই সময়ের তাফসীর আবার এখনো আরেকটা তাপসির হবে এবং কিয়ামত পর্যন্ত তাফসীর হতে থাকবে কিন্তু এখানে আমাদের বিবেচ্য যে বিষয়টা সেটা হলো যে এই তাফসির করতে যে কোরআন স্বরূপের যে মূল আবেদন মৌলিক দিক নির্দেশনা সেটা যেন ভায়োলেট না হয় সেটা যেন লঙ্ঘিত না হয় সেই সীমা থেকে আমরা সালাফ চলে না যাই তো সেই জন্য আমরা আশা করব যে আমরা যারা কোরআনের পাঠক কোরআন পড়ব তাফসির পড়ব দর্শক শ্রোতা সবাইকে আমরা সেদিকে আহ্বান করব যে তফসিরগুলো আমাদের চিনে নেওয়া সেই কোন তফসিরগুলো গ্রহণযোগ্য এবং কোন তফসিরগুলো বুদ্ধিভিত্তিক হলেও সেখানেও কিছু গ্রহণযোগ্যতা আছে আর যারা গ্রহণযোগ্যতা নাই সেগুলো কি কি দিকে কি কি কারণে গ্রহণযোগ্যতা নাই সেই সব বিষয়গুলো বিবেচনা রাখলে আমরা বিভ্রান্তির হাত থেকে বাঁচতে পারব আপনাদের সবাইকে কোরআনের আলো থেকে আলো গ্রহণ করার জন্য আহ্বান রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাজেলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী বিরুদ্ধে প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরীভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো কাল সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়